يملأ الأرض قسطا وعدلا كما ملئت ظلما وجورا صدق رسول الله صلى الله عليه وآله وسلم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনা করি আমিন ইয়ারব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আমি এমামে জামান আলাইসালামের জোহরের নিশানি যে এমাম না আসা পর্যন্ত কেয়ামত আসবে না কেয়ামত আসার আগে বিশ্বের কি পরিস্থিতি হবে কি নিশানি দেখা যাবে যেগুলোকে দেখার পরে নবী করিম সাল্লাম বলেছেন যে এবার তোমাদেরকে বিশ্বাস করে নিতে হবে যে তোমরা কেয়ামতের তোমরা কেয়ামতের নিকটতম হয়ে গেছো বা ইমাম আলাই ইসলামের জোহরের সময় নিকটে এসে গেছে তাই এর আগের এপিসোডে আমি ইমামে জামান আলাইসালামের জোহরের কিছু নিশানি বা সংকেত উল্লেখ করেছিলাম যে এগুলো দেখার পরে নবী বলছেন মনে রেখো এবার আমার সেই ফরজান্দ ছেলের আসার সময় নিকটে এসে গেছে যার সম্পর্কে নবী করিম সাল্লাম নিজের হাদিসে বলেছেন যদি এই দুনিয়ার শেষ দিন এসে যায় লম ইয়াবকা মেনাল ইয়ামা ইল্লা ইয়মান কেয়ামত আসার যদি একদিনও বাকি থাকে তো আল্লাহ সেই শেষ দিনকে এত বৃদ্ধি করে দেবে এত বড় করে দেবে যে সেই দিন আমার এক বংশধারী পুরুষ প্রকাশ করবে আসবে যার নাম আমার নাম হবে যার পদবি আমার পদবি হবে বা যার কুণ্যাত আমার কুণ্যাত হবে আর সে এই পৃথিবীকে আদল ইনসাফ ও ন্যায় ও পূর্ণিত ওইভাবে পরিপূর্ণ করে দেবেন যেভাবে সে সময় অন্যায় বা অবিচারও পাপে পরিপূর্ণ হয়ে থাকবে তো আসুন দেখি ইমামে জামান আলাইসালামের জোহরের আগে যে পরিস্থিতিগুলো ঘটবে বা যে ঘটনাগুলো ঘটবে বা যে পরিস্থিতি হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বা আহলে বায়ত ওনাদের হাদিসে ভবিষ্যৎবাণী হিসাবে কি বলে গেছেন আমি এর আগে কয়েকটি নিশানি স্যাম্বলস অফ রিঅ্যাপিয়ারেন্স ইমাম আজম আল ইসলামের জহুরের নিশানি বলেছিলাম আজ এখান থেকে আগে বাড়তে চাই হাদিস বলছে বা রওয়ায়ত বলছে শরীরও কি জবানকে খব সে নেক বন্দে খামোশ खामोश অত শেষ যুগে ইমামের জহুরের আগে পরিস্থিতি এমন হবে যে ভালো মানুষেরা অসৎ বা দুষ্কর্মীদের ভয়ে চুপ থাকবে মানে তারা দেখবে তাদের সামনে অন্যায় হচ্ছে ভুল হচ্ছে পাপ হচ্ছে কিন্তু তারা এই জন্যে বলতে সাহস পাবে না যে তারা যদি বলে তো এখনই ওই পাপি দুষ্কর্মী দুষ্কর্মীরা তাদের ওপরে অত্যাচার করবে জুলুম করবে তাদের অপমান করবে বা তাদের সম্মানকে আঘাত করার চেষ্টা করবে তো নিজের আত্মসম্মানকে বাঁচানোর জন্যে ভালো মানুষরা চুপ থাকবে কাদের ভয়ে দুষ্কর্মী বা পাপীদের ভয়ে আর এখন বর্তমান পরিস্থিতি কিন্তু একদম এটাই মানুষ চেয়েও অনেক অনেক সময় নিজের চোখের সামনে ভুল হতে দেখছে তবুও কিছু বলছে না শুধু এই ভয়ে যদি আমি বলি তো এক্ষুনি এসে আমাকে ধরবে আমাকে অপমান করবে কি হয়তো আমার বিরুদ্ধে এবারে কাজ শুরু করে দেবে তো মানুষ নিজের আত্মসম্মানের রক্ষার জন্যে নিজের বা নিজের পরিবারের রক্ষার জন্যে এখন অন্যকে ভুল হতে বা করতে দেখেও কিছু বলছে না আর এটাই মনে করুন কেয়ামতের নিশানি বা জহুরের সময় নিকট হওয়ার একটি পরিচয় শাম সে সুফিয়ানি ফৌজ কা খরোজ হোগা শাম দেশ সিরিয়া থেকে সুফিয়ানি সুফিয়ানি ফৌজ মানে এজিদের দাদার লস্কর বা হাকিমে শাম আপনারা বুঝতে পেরেছেন কে তার পিতা বা তার বংশধারীরা ইসলামের চরম শত্রু ছিল এরা আপ্রান্ত চেষ্টা করেছিল নবীর দিন যেন এই দুনিয়ায় প্রচার না হয় ইতিহাস তুলে দেখুন কত যুদ্ধ তাদের সঙ্গে হয়েছে ওই এজিদের দাদা পরদাদাদের সঙ্গে আর শেষ যুগ পর্যন্ত তারা ওই চেষ্টা চালিয়ে যাবে যাতে নবীর দিন বিশ্ব দিন না হতে পারে ইসলাম বিশ্ব ধর্ম না হতে পারে আর এখন তারা মোনাফিক মানে মুসলমানের রূপ ধারণ করে আছে কিন্তু ভেতরে ভেতরে এরা ইসলামকে ওইভাবে শেষ করার খেয়ে ফেলার চেষ্টা করছে যেমন কাঠ বা লাকড়িকে ঘুন খেয়ে ফেলে আর এদের ওই চরম শত্রুতা আবার একবার প্রকাশ্য হয়ে সামনে আসবে শেষ যুগে এমাম এমাইদ আলাহ ইসলামের শহরের আগে ওই সিরিয়া থেকে ওই শাম দেশ থেকে ওই এজিদের দরবার বা ওই দেশ থেকে সুফিয়ানি ফৌজ বাইর হবে যারা ইসলামের বিরুদ্ধে মানে ইসলামের নাম নিয়ে ইসলামের বিরুদ্ধে লড়াই করবে আর এখন কিন্তু প্রায় ওই সৈনিক মানে বিভিন্ন এলাকায় তারা মাথা তোলার চেষ্টা করছে আশা রাখি বুদ্ধিজীবীদের জন্য ইশারা যথেষ্ট তারা কিন্তু ইসলামের নামে কাজ করছে কিন্তু ইসলাম বিরোধী কাজ করছে ইসলামের নামে এমন কাজ করছে যেগুলো অন্যরা দেখে বা শুনে ইসলামকে ভুল বুঝছে আর এটাই হচ্ছে শত্রুর ষড়যন্ত্র তাই শাম থেকে সুফিয়ানি ফৌজ খরচ করবে আর এটা অনিবার্য সমস্ত রবায়তের বইতে হাদিসের বইতে লেখা হয়েছে মানে যেমন ইসলামের প্রথমেই এরা বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিল যাতে নবীর দিন প্রচার না হতে পারে কিন্তু সেটাকে অবরোধ করতে পারেনি বন্ধ করতে পারেনি তাই শেষ চেষ্টা করবে এমামে জামানার জহুরের আগে যে একবার ইসলামকে মুছে ফেলার কিন্তু তারা সেটা পারবে না یمن سے یمانی برآمد ہوگا مکہ اور مدینہ کے درمیان بے مقام لت بیدہ زمین دھس جائے گی اور رکن و مقام کے درمیان آل محمد کی ایک مؤذ فرد قتل ہوگی یا اس کو قتل کر دیا جائے گا بنی عباس میں شدید اختلاف ہوں گے اے ایر و بار برج نشر مد یعنی کیا ایر آگے اگلو گھوٹ بے با امام زمان علیہ وسلم ظہور جخن ایک دم نکٹ تم ہوئے جبے تو اگلو گھوٹ بے ইয়ামান থেকে একজন প্রভাবশালী ব্যক্তি উঠবে যে পুরো আরব দেশের উপরে তার প্রভাব পড়বে এখন বর্তমান যুগের উপরে যারা নজর রেখে আছে বা আরব দেশের পরিস্থিতি যারা দেখছে বা শুনছে বা জানে মিডিয়ার মাধ্যমে হোক যেভাবে হোক যারা বর্তমান পরিস্থিতি থেকে অবগত তারা বলবেন হ্যাঁ মাওলানা সাহেব ইশারা খুব ক্লিয়ার দেখা দিচ্ছে ইয়ামান থেকে ইয়ামানি বারামাত হবে মানে একজন প্রভাবশালী ব্যক্তি উঠবে যার প্রভাব পুরো গালফ কান্ট্রি মানে খালিজ দেশের ওপরে পড়বে মদিনা আর মক্কে কে দরমিয়ান বেগমকাম লদ একটি জায়গা হবে মক্কা মদিনার মাঝখানে যার নাম হচ্ছে লদ বা বেদা এখানে জমিন ধসে যাবে रुकन और मकाम के दरमियान आल मोहम्मद के एक माजिज फ़र्द को कत्ल कर दिया जाएगा মানে পবিত্র কাবা ঘরে এক নবীর বংশধারীকে কাতল করা হবে এগুলো হয়তো এখনও ঘটতে বাকি আছে বানি আব্বাস মে একতলাফ ইখতলাফ আর বানু উমাইয়ার পরে বানু আব্বাসের যে রাজত্ব শুরু হয়েছিল আর এখন বর্তমান বিশ্বে মুসলিম সমাজে বানু উমাইয়ার হুকুমত নেই আর যদিও থাকে তো গোপনে কিন্তু প্রকাশ্যে যে সমস্ত ইসলামিক দেশে রাজারা রাজত্ব করছে এদের মধ্যে বেশিরভাগ বানু আব্বাস আর কেয়ামাতের আগে এদের মধ্যে ভয়ঙ্কর মতভেদ হবে আরব দেশের রাজাদের মধ্যে বা ইসলামিক দেশের রাজাদের মধ্যে সদিদ একতলাফ হঙ্গে মানে মানে ভয়ঙ্কর বা বিরাট একটা মতভেদ হবে মানে এরা এক অপরের বিরুদ্ধে লড়াই করবে এর এরা এক অপরের বিরুদ্ধে বলবে এদের মধ্যে কোনো প্রকারের মানে ঐক্য থাকবে না আর এখন বর্তমান পরিস্থিতি আপনারা দেখুন বিশেষ করে আহলে হেজাজ মানে সৌদি আরবের সম্পর্কে বলা হয়েছে ওখানকার রাজা বা শাহজাদাদের মাঝখানে ভয়ঙ্কর মতভেদ দেখা দেবে আর এখন যেটা আপনারা দেখছেন শুনছেন আরব দেশে বিশেষ করে সৌদি আরবের যে সমস্ত শাহজাদারা তারা সৎ ভাই তারা এক অপরের রক্তর পিপাসিত হয়ে আছে মানে শত্রুতায় মানে চরম সময় পৌঁছে গেছে যারা ভেতরের খবর রাখে তারা বলবেন মানসেব আপনি হান্ড্রেড পারসেন্ট ঠিক বলছেন তো এটা কিন্তু জোহরের আগের নিশানি যে রাজাদের মধ্যে মতভেদ হবে রুলার বা হাকিম বা শাসক যারা হবে এদের মধ্যে ভয়ঙ্কর মতভেদ সৃষ্টি হবে আর যেটা এখন বর্তমান দেখা যাচ্ছে पंद्रह शाबान को सूरज ग्रहण और उसी माह के आखिर में चांद ग्रहण होगा পনেরোই সাবান সূর্যগ্রহণ হবে আর ওই মাসের শেষে চন্দ্রগ্রহণ দেখা যাবে जवाल के वक्त आफ्ताब ता वक्त असर कायम रहेगा मगरिब से आफ्ताब निकलेगा আর জওয়ালের সময় মানে যখন সূর্য মাথার ওপরে এসে যায় এটাকে জওয়াল সময় বলে আর এবার যখন ঢলা শুরু হয় আস্তে আস্তে আসরের দিকে যায় তো বলা হয়েছে শেষ যুগে মানে কেয়ামত আসার আগে জওয়াল আর আসরের মাঝখানে যে সময়টা এটা মানে স্থির হয়ে যাবে জওয়াল সময় মানে মাথা সূর্য মাথার উপরে থাকবে হঠাৎ করে সরে আসরের দিকে চলে যাবে মানে মানুষ সময়টা বুঝতে পারবে না যে এই সময়টা কখন কেটে গেল আর এখন মানুষ দুনিয়া যারা বসবাস করছে বা দুনিয়া যারা ব্যস্ত আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন এই দুপুরের সময়টা কখন কেটে যায় হয়তো তারা বুঝতে পারে না এগুলো কিন্তু একটা ইশারা হয়তো মানুষ নিজ কর্মে এত ব্যস্ত থাকবে যে জওয়ালের সময় আর আসের সময়ের মধ্যে যে আল্লাহর উপাসনার সময় এবাদতের সময় এই সময়টা তারা পাবে না এত নিজের কারণে ব্যস্ত হয়ে যাবে তাই বলা হয়েছে যে জওয়াল আর আসরের মাঝখানের সময়টা বর্ষ হয়ে যাবে আর সূর্য পশ্চিম দিক থেকে বাইর হবে এটাও কিন্তু একটা ইশারা সংকেত হয়তো বাস্তবে এমন হতে পারে হাদিস কালামে যখন জিকের হয়েছে নিশ্চয় এর মধ্যে বড় রহস্য আছে হয়তো আজ যে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হচ্ছে সায়েন্টিফিক হিসেবে সায়েন্স হিসেবে হয়তো তারা এখন জিনিসটা বুঝবে না কি ভুল বুঝবে কিন্তু অনেক কিছু সায়েন্স মেনে নিতে বাধ্য হয়েছে প্রাকৃতিক মানে কুদরত নেচার পরিবর্তন যখন হয়েছে তো আল্লাহর কুদরত যে এই জমিন ও আসমানকে সৃষ্টিকে চন্দ্র বা সূর্যকে যে সৃষ্টি করেছে সে পরিবর্তনও করতে পারে তো হয়তো এমন হতে পারে যেখান থেকে সূর্য অস্ত যাবে সেখান থেকে হয়তো আবার পুনরায় উদয় হবে এটা একটা প্রকাশ্য নিশানি হবে যে এবার তোমাদের শেষ সময় তোমরা এসে গেছো এবারে উল্টো গিনতি শুরু আমাদের একটা কথায় বলে যখন মানুষের শেষ সময় এসে যায় তখন একটা কথা উর্দুতে বলে আপ তোমারই উল্টি গিনতি শুরু হয়ে গেই তো হয়তো পুরো বিশ্বের জন্য উল্টো গিনতি শুরু হয়ে যাবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তবে এর বেশিরভাগ মুফাসরিন যারা লিখেছেন সেটা হচ্ছে পশ্চিম দেশে মানে ওয়েস্টার্ন কান্ট্রিজ ইসলাম গ্রহণ করবে তার মধ্যে একটা বড় পরিবর্তন সৃষ্টি হবে মানে ইসলাম ওখান থেকে উদয় হবে আর পুরো বিশ্বে ছড়িয়ে যাবে আর আমার মনে হয় সেই দিনটা খুব নিকটে কেননা পুরো বিশ্বে যত দ্রুত বেগে ইসলাম ছড়াচ্ছে অন্য কোনো ধর্ম কিন্তু ছড়াচ্ছে না বহু খ্রিস্টানরা প্রতি বছর ইসলাম কবুল করছেন ইসলামের মজেজাকে দেখে ইসলামের চমৎকারকে দেখে ইসলামের হকিকতকে দেখে ইসলামের সততাকে দেখে দুনিয়া ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মিথ্যা প্রচার চালাচ্ছে কিন্তু যারা বুদ্ধিজীবী যারা শিক্ষিত তখন তারা তদন্ত করছে যে এর হকিকাত কি আর যখন হকিকাত পেয়ে যাচ্ছে তখন তাদের অন্তর সাক্ষী দিচ্ছে না এটাই শান্তির দিন এটাই সঠিক দিন এই সেই দিন যে দিনকে আল্লাহ পছন্দ করেছে ইন্না ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর নিকটে একটাই মাত্র দিন বা ধর্ম সেটা হচ্ছে ইসলাম ওমাই আকবাল গাইরুল ইসলাম আদিনেন ফালাই আকবাল মিনু ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্ম কেউ গ্রহণ করে তো আল্লাহ তার থেকে তার সেই দিনকে বা ধর্মকে মেনে নেবে না এটাই কোরআনে উল্লেখ হয়েছে তো পুরো ওয়েস্টার্ন কান্ট্রি ইসলাম ধর্ম গ্রহণ করবে আর ওখান থেকেই ইসলাম উজাগর হবে বা উদয় হবে তাই বলা হয়েছে মনে করুন একটা নতুন দিন নতুন ধর্ম রূপে দেখা হবে সে সময় ইসলামকে তাই বলা হয়েছে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে মানে দুনিয়া পাল্টি হয়ে যাবে চিন্তা করুন এটা কেয়ামতের বা ইমাম আজম আলাহ ইসলামের জহুরের সংকেত বা নিশানি তারপরে বলা হয়েছে नफ्स ज़किया और सत्तर सालहीन का कत्ल होगा मस्जिद कोफा की दीवारें ख़राब व बर्बाद की जाएंगी ইমাম জামান আলি ইসলামের জোহর যখন নিকট হয়ে যাবে তখন বিশ্বে প্রায় সত্তরটি নফসে জাকিয়া মানে পবিত্র নফস যারা নিষ্পাপ নির্দোষ এমন ব্যক্তিকে দুষ্কর্মীরা পাপীরা মেরে ফেলবে আর এদের মধ্যে নফসে জাকিয়া হবে যে সৌদি আরবে বিশেষ করে ওই দেশের জন্য বলা হয়েছে এরা ইসলামের চরম শত্রু হয়ে যাবে আর যারা ইসলামের সত্য অধিকারী বা প্রতিনিধি হবে বা ইসলামের পরচাম যারা উঁচু করবে তাদেরকে মেরে ফেলবে তাই নফসে জাকিয়া মানে পবিত্র নফসকে কাতল করা হবে হারামে মানে কানায় কাবার ভিতরে আর নইলে কানায় কাবার আশেপাশে আর এই জুলুম অত্যাচার কিন্তু বহুদিন ধরে সৌদি আরবে হচ্ছে খরাসান কি জানিস সে সিয়া ঝান্ডে বরামদ হঙ্গে খরাসান ইরানের একটা বড় শহর যাকে এখন মাসাদ বলা হয় ওখান থেকে কালো পতাকা বাইর হবে মানে কালো পতাকা নিয়ে ফৌজ বাড়িয়ে হবে মিশর মে এক মগরিবি জোহর করেগা আর মিশরে ওয়েস্টার্নের কান্ট্রির একজন রাজা হবে আসল মিশরই হবে না সে বিদেশি হবে কিন্তু মিশরে এসে राजित्व করবে तुर्क जजीरा में होंगे और रोम रमल्ला में पहुंच जाएंगे তুর্কি ফৌজ জাজিরা প্রবেশ করবে আর ইটালিয়ান ফোর্স রামাল্লা মানে ফিলিস্তিন যেটা বলে আর কি ইহুদিদের ষড়যন্ত্রে ইটালিয়ান ফোর্স ওখানে এসে যাবে আর তার জন্যে পুরো প্ল্যানিং তৈরি হয়ে গেছে এই কথাগুলো এখন লিখে রাখুন আজ থেকে কিছু বছরের মধ্যে যখন এইগুলো নিজের চোখে দেখবেন টিভির স্ক্রিনে দেখানো হবে বিশ্ব খবরে যখন বলা হবে তখন বলবেন যে মানব সাবির সাহেব বহুদিন আগে কথা বলেছিলেন আর এ কথাটা আমার কথা না এটা ইমাম নবীদের কথা আর ওনারা কখনো মিথ্যা কথা বলেননি ওনারা যেটা বলেছেন সেটা ঘটবে অনিবার্য সেটা অবশ্যই হবে আর যেভাবে ইহুদিরা ষড়যন্ত্র চালাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে এই দিনগুলো হয়তো খুব নিকটে এসে গেছে मशरक़ में एक सितारा निकलेगा जिसकी रोशनी मगरिब तक फैलेगी পূর্ব আকাশে এমন একটা তারা দেখা দেবে যার আলো পশ্চিম অঞ্চল পর্যন্ত দেখা যাবে এক सुर्खी जाहिर होगी जो आसमान और सूरज पर गालिब आ जाएगी আর পুরো দেশের উপরে একটা লাল আলো দেখা যাবে একে অনেক অনেক সময় উর্দু ভাষায় বা হিন্দি ভাষায় সুরখ আন্ধিয়া চলেঙ্গি বলা হয় মানে পুরো বাতাবরণ পরিবেশ লাল লাল হয়ে যাবে এখানে आगे लिखा হচ্ছে مشرق سے ایک زبردست آگ بھڑکے گی جو تین یا سات روز باقی رہے گی وہ آگ مغرب تک پھیل کر تمام عالم کو تہس نہس کر دے گی اکان امام زم اللہ وسلم ظہر نشت والد صاحب جو پورباچل تک مانے وشیر پورب انچل تھے تھی ایک دھرنر آگن پرکاش کروے آگن ہو بیار ایر شانکت بشیر بھاگ مروب بیرہ لکھے سن جد در شانکت چھوگڑا ڈنڈو لڑائی এমন সৃষ্টি হবে মানে পূর্ব অঞ্চল থেকে শুরু হয়ে এটা পশ্চিমাঞ্চলের দিকে যাবে আর এই যুদ্ধের এই আগুনের চ্যাপেটে মানে মধ্যে সবাই পড়ে যাবে আর বর্তমান পলিটিক্যাল যে ফিল্ড তৈরি করা হচ্ছে বিশ্বের আপনারা যারা বিশ্বের খবর রাখে দেখুন কিভাবে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে মনে করবেন মনে রাখবেন এবার যদি বিশ্বযুদ্ধ শুরু হয় তো এটা হবে শেষ যুদ্ধ এরপরে আর অন্য বিশ্বযুদ্ধের যেন অপেক্ষা করবেন না শেষ যুগের সংকেতে বলা হয়েছে যদি তোমরা নিজেকে রক্ষা দিতে চাও বাঁচাতে চাও তো আল্লাহর আশ্রায় এসো যদি আল্লাহর আশ্রায় মানুষ এসে যায় তো খোলা ময়দানেও আল্লাহ তার রক্ষা করে আর যদি কেউ একবার আল্লাহর আশ্রায় থেকে বাইরে চলে যায় আল্লাহ যদি তাকে নিরাপত্তা না দেয় তো জমিনের ভেতরে পাতালেও কিন্তু সে রক্ষা পায় না বহু ঘটনা এমন ঘটেছে তো আল্লাহ যদি কারোর হেফাজত করে তাকে মারার শক্তি কারো নেই আর আল্লাহ যদি কারোর সিকিউরিটি তুলে নেয় কাউকে যদি নিজের হেফাজত থেকে বাইরে সরিয়ে দেয় তো পাতালের ভেতর থেকেও তখন তাকে বাহির করে মারা হয় এটা দুনিয়া দেখছে বা দেখেছে आगे क्यामत निशानी बोला हुए अरब मुख्तलिफ बिलाद पर काबू पा लेंगे और अजम के बा, बादशाहों को मगलूब कर देंगे আরব নিজের পয়সা ধান দৌলতের কারণে অনেক দেশের ওপরে রাজিত্ব লাভ করবে বিশেষ করে আজম দেশ আজম মানে গড় আরব দেশ এদের অন্ডারে চলবে মানে এদের পয়সা নিয়ে ওই আজম দেশ মানে গড় আরব দেশ যারা আরবদের পয়সা নিয়ে রাজিত্ব করবে তাই বাস্তবে প্র্যাকটিক্যাল এদের রাজারাও ওইগুলো করবে যেগুলো আরব দেশের রাজারা চাবে এরা নিজের শক্তি হারিয়ে ফেলবে নিজের ইচ্ছা মতো কোনো কাজ করবে না আরব দেশের রাজারা পয়সা দিয়ে যা কিছু করাবে এরা করবে আর এখন আপনারা ইসলামিক জগৎগুলোকে তদন্ত করে দেখুন নন আরব মুসলিম দেশের মধ্যে সামান্য কয়েকটা দেশ আছে সামান্য মানে খুব সংখ্যালঘু আমি যদি আঙুলে গুনে বলতে বলেন তো আমি গুনে বলতে পারি খুব সীমিত দেশ আছে যারা আরবদের পয়সা নিয়ে কাজ করছে না বা আরব রাজাদের অন্ডারে তারা চলছে না বাকি বেশিরভাগ ইসলামিক দেশ তারা দুনিয়ার আশায় দুনিয়ার লোভে এই দুনিয়ার শান্তির জন্যে ওখান থেকে ধন দৌলত নিয়ে ওরা যেভাবে বল করতে বলছে নিজের দেশে তারা সেইভাবে রাজিত্ব চালাচ্ছে বা দিনের প্রচার করছে মুসলমান দেশ হয়ে ইসলাম বিরোধী কাজ করছে আপনারা তুলে দেখুন হিস্ট্রি পেয়ে যাবেন মিশ্রি আপনি আশা ও হাকিমকে কাতল করে দেন কেয়ামতের আগে এমামে জহুরের আগে এমন পরিস্থিতি হবে আর যেটা শুরু হয়ে গেছে মিশরে মিশরবাসীরা নিজের রাজাকে কাতল করবে যারা ভূতপূর্ব দিনের খবর রাখে তারা বুঝতে পেরেছে শাম তবাহ বরবাদ হয়ে যায়গা মানে সিরিয়া শেষ হয়ে যাবে এখন স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়া সহজ হয়ে গেছে আমি খুব প্র্যাকটিক্যাল ব্যক্তি আমি খুব বাস্তব নিয়ে আলোচনা করি আপনারা টিভিতে নিউজের মাধ্যমে যা কিছু দেখছেন দেখছেন গুগল সার্চে আপনারা জানেন অ্যাপ আছে যে অ্যাপের মাধ্যমে আমি এখানে বসে যখন যে দেশ যে এলাকা দেখতে যাবো দেখতে পারি স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে অ্যাপের মাধ্যমে আপনার এখন সিরিয়াকে ওপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে দেখুন এই যে খবর দেওয়া হয়েছে সিরিয়া তাবা ও বরবাদ হয়ে যাবে তো এখন সিরিয়ার বড় বড় শহর খণ্ডর হয়ে গেছে এত তাদের উপরে বোমবারি হয়েছে দেখুন কি পরিস্থিতি মনে হবে যেন পঞ্চাশ বছর পেছনে চলে গেছে এরা কিভাবে সিরিয়াকে নষ্ট করা হয়েছে আর এগুলো ঘটবে ইমাম নবী যা বলে গেছেন কখনো মিথ্যা হতে পারে না ওই সিরিয়া থেকে সুফিয়ানি ফৌজ এজিদের দাদার ফৌজ বাইর হবে যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করবে সেই দিনগুলো খুব নিকটে এসে গেছে সিরিয়া তবাও বরবাদ হয়ে যায়গা মানে সিরিয়া ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কয়েশ কয়েশ আরবকে ঝান্ডে মিশ্র পর पर लहराएंगे মানে বাতিল খোদাদের নিশানি মিশরও যেটা এখন বর্তমান ইসলামিক দুনিয়ার একটা বড় ইউনিভার্সিটি সেখানে ওখান থেকে শিক্ষা লাভ করে বিভিন্ন স্কলাররা বা শিক্ষিত ব্যক্তিরা বিভিন্ন দেশে যে ইসলামের প্রচার করছেন ওখানে মনে রাখবেন কায়েস বাতিল খোদার নাম ইব্রাহিম নবীর কম যে বাতিল খোদার পারস্তেশ করতো লাতো মানাতো ওজা হবল কয়েস এই তাদের বাতিল খোদাদের নাম ছিল শেষ যুগের আগে বহু ইসলামিক দেশে ওই বাতিল খোদাদের যে নিশানি ছিল পারচাম ফ্ল্যাগ বা নিশানি বলে ওই নিশানি একবার দেখা দেবে আর হয়তো সেদিন খুব বেশি দূরে নেই এই জন্যে বলছি যে আগে যে সমস্ত আরব দেশে কোথাও আল্লাহর ঘরের বিরুদ্ধে খুব হিসেব করে কথা বলতে হচ্ছে আমাদের জন্যে আল্লাহর উপাসনার জন্য যে পবিত্র স্থান তাকে মসজিদ বলা হয় আর আল্লাহর বিরুদ্ধে যাদের উপাসনা করা হয় তাদের সেই ধর্মস্থানের নাম আশা রাখি বলার দরকার নেই বুঝতে পেরেছেন আরব দেশে যেখানে কারবালার শহীদদেরকে স্মরণ করার জন্যে যদি এমাম বাড়ি তৈরি করা হয় হোসাইনিয়া তৈরি করা হয় তো সেটাকে ভেঙে ফেলা হয় যে এখানে কারবালার শহীদদেরকে স্মরণ করতে দেবো না এখানে নবীর আহলে বায়াতের কোনো প্রকারের শক্তা হবে না আর সেই সমস্ত ইসলামিক দেশে মসজিদের বিরুদ্ধে যে ঘরগুলো তৈরি করা হচ্ছে একবার ইতিহাস তুলে দেখুন গুগল সার্চ মেরে দেখুন মনে হয় আরবে কোনো এমন দেশ নেই যে দেশে এই গত দশ বছরের মধ্যে কয়েক হাজার ঘর তৈরি করা হয়েছে আরবরা আল্লাহর বিরুদ্ধে যাওয়ার জন্যে পারমিশন দিয়ে দিয়েছে বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট তারা নিজের দেশে আল্লাহর বিরুদ্ধে যে উপাসনা বা এবাদতগুলো হচ্ছে তার জন্য তারা পারমিশন দিয়ে দিয়েছে কিন্তু যেখান থেকে আহলে বেথ নবীর বংশধারীদেরকে যারা এই ইসলামকে বাঁচিয়ে গেছেন নিজের জীবন দান দিয়ে নিজের সব কিছু কোরবান করে তাদেরকে স্মরণ করার উপরে প্রতিবদ লাগানো হয়েছে এরাই মুসলমান এরাই ইসলাম এরাই ইসলামের হত্যাকর্তা বা প্রতিনিধি মনে করছে নিজেদেরকে এই দুঃখ আমি কাকে জানাবো এই কষ্ট এই বেদনা আমি কাকে শোনাবো যাকে আমি বিচারক মনে করছি সেই অত্যাচারী তো ফরিয়াদ কার দরবারে পেশ করব। যারা ইসলামের জন্য জীবন দান দিয়েছে ইসলামের জন্য সব কিছু কোরবান করেছে আজ তাদেরকে স্মরণ করতে মানা করছে কেন কেননা তাদেরকে স্মরণ করলে এদের পূর্বপুরুষদের হকিকাত অস্তিত্ব সামনে এসে যাবে সেই ভয়ে এরা এগুলো করতে দিচ্ছে না আর বাতিল খোদার পরস্তিসের জন্যে বাতিল খোদার পরস্তিসের জন্যে সমস্ত প্রকারের ফ্যাসিলিটি বা সুযোগ দেওয়া হচ্ছে বুদ্ধিজীবীর জন্যে ইশারা যথেষ্ট খুব ইশারায় বা সংকেত আমাকে কথা বলতে হয়েছে আশা রাখি বুঝতে পেরেছেন फ़ुरात का पानी इस दर्जा चढ़ जाएगा कि कोफा की गलियों में गली कूचों में पानी होगा माने शेष जुगे इमाम ज़माना समय जोहर आगे फ़ुरात नदीर পানি প্রলম্বন সৃষ্টি হবে বন্যা সৃষ্টি হবে সুনামি আসবে আর পুরো কুফার গলিতে চারিদিকে ওই পানি ভরে যাবে চিন্তা করুন বনু আব্বাস এক আজিম শখস বা মোকামে حلولات خان خانے کی نظر آتش کیا جائے گا بنو بن عبصر ایک جل بیکتی کے خانقین ایک شوہر ہوے عراق عراق ایران عراق ب سیریا نماز کرنے اکھانے تاکہ جالیہ مارا ہوئے بغداد میں کرخ جیسا پل بنایا جائے گا اور بغداد مانے جمن دھنوش ہے دھنوشر متوں পোল তৈরি হবে আর এখন বহু তৈরি হয়ে গেছে এগুলো সব আগেকার যুগে ছিল না সেই সময় লোক ভাবতো যে এভাবে এ ধরনের পোল কি করে তৈরি হবে এখন যখন তৈরি হয়ে গেছে এখন লোক ওই হাদিসগুলো রবায়তগুলো বলছে কত দূর দৃষ্টি রাখতেন তানারা কত ভবিষ্যৎ সম্পর্কে খবর রাখতেন তানারা এমাম নবীরা জানারা আজ থেকে চোদ্দোশো বছর আগে যে সময় এই সমস্ত জিনিসে কোনো চিন্তাধারাও ছিল না সেই সময় বলে গেছেন যে ধনুষের মতো পুল তৈরি হবে সিয়া আন্দিয়া আনা জলজলক আনা মানে চারিদিকে তুফান আসবে ভয়ঙ্কর তুফান আসবে ভূমিকম্প সৃষ্টি হবে আকসার মাকাম পর জমিন ধস যায়গি পৃথিবীর বহু এলাকায় জমিন ধসে যাবে না গাহানি মত জাদা আনা মানে হঠাৎ মানুষ মারা যাবে বিনা কোনো রোগে কেউ বুঝতে পারবে না যে কী জন্য মারা গেছে কারণ কি হবে এগুলো মনে হয় আর লুকিত নেই चूंटियों और टिड्डियों की कसरत जो खेती को खा जाएगी और गल्ला कम उगेगा মানে পিঁপড়ে বা এই ধরনের পোকামাকড় অনেক হয়ে যাবে কীটপতঙ্গর সংখ্যা অনেক বেড়ে যাবে যার কারণে ফসলপাতির ক্ষতি হবে আর সেই সময় মানে আনাজ বা ফসলপাতির উৎপাদন কম হয়ে যাবে আর এটা এখন বর্তমান বিশ্বের পরিস্থিতি বাহিমি कुछ तो खून কসরত कसरत अपने सरदारों को कत्ल करना बारिशों का पैदर মানে ইমাম জামালাম জোহরের আগে আপোষে মারা কাটা খুব হবে মানে মুসলমানরা মুসলমানের সঙ্গে লড়াই করবে আবার অন্য ধর্মের লোকেরা নিজেদের মধ্যে লড়াই করবে আপনি সর্দারও কাতল কেনা আর তারা নিজের সর্দারকেই কাতল করবে বারিশও পেদার ওনার বিন মৌসুম বারিশ হবে বৃষ্টি হবে মনে করেন এখন পানির সময় না কিন্তু আবার বৃষ্টি হচ্ছে কি এমন দেশে যেখানে বৃষ্টির সময় হয়তো গরমকালের শেষে কিন্তু সেখানে শীতকালে বৃষ্টি হবে আর যে সমস্ত এলাকায় শীতকালে বৃষ্টি হয় গরমকালে বৃষ্টি শুরু হয়ে যাবে আরব দেশে বেশিরভাগ শীতকালে বৃষ্টি হয় কিন্তু ওখানে গরমকালেও আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো এগুলো পরিবর্তন এই যে পরিবর্তন এই বাতাবরণ যে চেঞ্জ হয়ে যাচ্ছে নিজামে কুদরাত এগুলো আমাদের জন্য একটা সংকেত হবে যে এখনও তোমরা সজাগ হও এখনও জাগো এখনও প্রিপারেশন শুরু করো বাস গ্রহ কা সুয়ার আর বন্দর কে সুরত জানা বিশ্বে বহু লোকেরা তারা কুকুর বা শুকরের রূপে পরিবর্তন হয়ে যাবে আর এটার জন্যে ওলমাগণেরা লিখেছেন তারা বাস্তব প্র্যাকটিক্যাল রূপেও হতে পারে আবার হয়তো নিজের ব্যবহার নিজের চরিত্রর মাধ্যমে তারা ওই রূপ ধারণ করবে মানে মানুষ সাধারণত মানুষের মতো দেখা দেবে রূপ তাদের মানুষের মতো হবে কিন্তু তাদের ব্যবহার কুকুর ও শুকরের চেয়ে তো অদম হয়ে যাবে তারা যেমন এক অপরের অধিকারকে কেড়ে খায় এক অপরের সঙ্গে বিনা কারণে লড়াই করে এক অপরের উপরে জুলুম করে অত্যাচার করে মানে এই দুই অপবিত্র প্রাণী যার বর্ণনা করানো এসেছে মানুষ এদের চেয়ে তো অধম হয়ে যাবে নিজের ব্যবহারের কারণে নিজের কর্মের মাধ্যমে আর এটাই প্র্যাকটিক্যাল রূপ এখন দুনিয়ার এখন মানুষ অনেক অনেক সময় তাদেরকে রাগ করে তাদের ব্যবহার দেখে তাদেরকে কুকুর বা শুকর বলছে কেন কেননা তাদের ব্যবহার তাদেরকে ওই দুই প্রাণীর চেয়ে তো অধম করে দিয়েছে আর এখন বর্তমান দুনিয়ায় দেখুন আপনারা যে আমরা যে পরিবেশে জীবনযাপন করছি মানুষ যেভাবে এক অপরের সঙ্গে দুর্ব্যবহার করছে দেখে মনে হয় না যে এরা পশুর চেয়ে তো অদম হয়ে গেছে তাই মনে রাখবেন এই সমস্ত হকিকত যখন প্রকাশ হওয়া শুরু হয়েছে তার মানে কি এটা জোহরের নিশানি বোরাই কা হুকুম আপনি আওলাদ কো দিয়া যায়গা মানে পিতা মাতারা যেখানে নিজের বাল বাচ্চাদেরকে সবসময় সৎ কাজের হুকুম দিত বা ন্যায়ের হুকুম দিত অন্যায় ও অবিচার বা বুরাই থেকে অসৎ কাজ থেকে মানা করত শেষ যুগ এমন আসবে যে ওই পিতা মাতারা নিজের বাল বাচ্চাদেরকে ভুল পথের প্রতীক হতে বলবে অন্যায় করতে বলবে গান বাজনা বা গণিস গর ইসলামিক কাজ বা যেগুলো শরিয়াতে বৈধ নয় মা বাপ নিজের বাল বাচ্চাদেরকে বলবে সেই কাজগুলো করো দুনিয়ায় যদি তারা কী করতে যাও উন্নতি করতে চাও তো শরীয়ত মেনে চললে হবে না এখন শরীয়ত পেছনে রেখে দাও এখন জীবনযাপন করতে গেলে এই হারাম কাজ করতে হবে এইভাবে মিথ্যে কথা বলতে হবে মিথ্যে কথা না বললে ব্যবসা হবে না ব্যবসা চলবে না বা ব্যবসা হবে না বা এইভাবে হারাম খেতে হবে সুদ খেতে হবে অনেক কিছু মানে আমরা যেগুলো প্র্যাকটিক্যাল নিজেদের আশেপাশে দেখছি আগে মা বাপ মানা করতেন যে খবরদার বেটা যতই কষ্ট হোক না কেন কোনো ভুল পথ যেন ধারণ করবে না ভুল পথ থেকে কোনো প্রকারের রুজি সঞ্চয় করবে না আর এখন সেই মা বাপ নিজের বাল বাচ্চাদেরকে বলছে দেখো তোমার পাশের বাড়ির লোকেরা তোমার বন্ধু বান্ধবরা ওই ভুল পথে যে চিটিং করে দেখো আজ তারা কত উন্নতি করেছে তুমি কেন কিছু করছো না তুমিও করো তুমিও চিটিং করো মানে তারা দুনিয়ার স্বার্থে নিজের বাচ্চাদেরকে ভুল পথের জন্যে মানে আগ্রহিত করছে উজাগার করছে যে তোমরা ওইগুলো করো চিন্তা করুন কত নিম্নে চলে গেছে মানবতা বা সততা যে মানুষকে সত্যের প্রতিনিধি হওয়ার দরকার ছিল আজ সে ভুলের প্রতিনিধি হয়ে যাচ্ছে আজ সে নিজের বাল বাচ্চাদেরকে সন্তানাদিদেরকে ভুল পথে চলতে বলছে কেন শুধু দুনিয়ার স্বার্থে দুনিয়ার লোভে তাদের মনে যদি একবার আখারাতের ভয় থাকতো মরার ভয় থাকতো কখনো নিজের সন্তানদেরকে বলতো না যে এই ভুল পথে চলো বা যেভাবে হোক হালাল হারাম কিচ্ছু দেখার দরকার নেই সঞ্চয় করো আয় করো আয় চাই পয়সা চাই তাদের নজরে শুধু পয়সা ধন দৌলত আর এগুলো প্র্যাকটিক্যাল হচ্ছে আচ্ছাই সে রোকা জায়গা মানে সন্তানদেরকে ভালো কাছ থেকে মানা করা হবে আর ভুল পথে তাদেরকে চালানো হবে খফে খোদার দিল সে নিকল জায়গা আর মানুষের মনে সে সময় আল্লাহর ভয় থাকবে না আর এখন যা হচ্ছে দুনিয়ায় সত্যি যে দেখারগুলো পরে একবার তাদের দেখে মনে হয় না যে এদের অন্তরে চুল পরিমাণে আল্লাহর ভয় আছে যদি চুল পরিমাণে ভয় থাকতো এইভাবে তারা চিটিংবাজি করতো না ধোকাধাড়ি করতো না আপনদেরকে এইভাবে নির্যাতন করতো না কষ্ট দিত না অধিকার থেকে বঞ্চিত করতো না বা ভাই ভাইয়ের সঙ্গে বন্ধু বন্ধুর সঙ্গে পাড়াপড়শিদের সঙ্গে এইভাবে দুর্ব্যবহার করতো না আজ যেভাবে তারা করছে তো এদের মন থেকে অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে আর এটাই হবে শেষ যুগের নিশানি যে আল্লাহর তখন ভয় থাকবে না মানুষ নিজের স্বার্থ লোভে বা নিজের সুখ শান্তির জন্যে সমস্ত হারাম বা অবৈধ কাজ করবে আর এটাই এখন প্র্যাকটিক্যাল দুনিয়ায় আমরা হতে দেখছি কোরআন কা সিফ নিশান রয়ে যায়গা মানে কোরআন শুধু নামে কোরআন রয়ে যাবে কোরআনের ওপরে কোরআনের মান্যকারীরা আমল করবে না আর এখন এটা বাস্তব মানে আমি নির্ভয় কথা বলি eighty percent to ninety percent মুসলিম সমাজ তারা যদি কোরআনকে মেনে চলতো কোরআন ওপরে আমাল করত তো আজ পুরো বিশ্বে তাদের একটা সুন্দর পরিচয় হতো কিন্তু দুঃখের বিষয় তারা নিজের ধার্মিক পুস্তক বা গ্রন্থকে না ফলো করেছে না মেনে চলেছে তাই আজ দুনিয়া আমাদেরকে ভুল বুঝছে মুসলমানদেরকে ভুল বুঝছে আজ যখন মোল্লা মৌলবীরা ওয়াজ করছে কোরআন পড়ুন দেখুন কত সুন্দর সেখানে আদেশ করেছে আল্লাহ তো ভাই অন্য ধর্মের লোকেরা গুরুজনেরা পণ্ডিতরা এই বলছেন আগে তুমি পড়ে তুমি আমাল করো তোমাকে দেখে আমরা শিখব তারা দেখবে মুসলমানদেরকে মুসলমান কোরআন পড়ে কি করছে আর আজ মুসলমান কোরআন পড়ে যখন জুলুম করছে অন্যায় করছে অবিচার করছে পাপ করছে তখন তাদের মনে কি আসছে না এদের কোরআন বা এদের হাদিস এদেরকে এই সমস্ত শিক্ষা দিচ্ছে তো ইসলামের জন্য আমরা সুনামের কারণের হওয়ার জায়গায় বদনামের কারণ হয়ে গেছে আর যেখানে ইমাম নবীরা বলেছেন কোন ওলানা জাইনাওয়ালা তা কোনো আলাইনা সাইনা আমাদের জন্য সুসম্মানের কারণ হও অপমানের কারণ হয় না কিন্তু দুঃখের বিষয় আজ আমরা ইসলামের জন্যে মুসলিম জগতের জন্যে নিজের ব্যবহারে নিজের কর্মের মাধ্যমে লজ্জিত বা অপমানজনক হয়ে গেছি আল্লাহ ইসলাম বা মুসলমানকে এই সমস্ত দুষ্কর্মীদের দুষ্কর্ম থেকে আল্লাহ নিজাত দান করুক যতদিন এরা কোরআনের ওপরে আমাল না করবে ততদিন ইসলামের স্মৃতি বা চেহারা পরিষ্কার হবে না তাই কোরআন সিরফ নিশান রয়ে যাবে মানে শুধু নামে কোরআন রয়ে যাবে তার উপরে আমল হবে না মসজিদে আবাদ আবাদ হঙ্গি মাগার হেদায়ত সে খালি হঙ্গি মানে মসজিদের লোক যাবে কিন্তু তাদের অন্তরে হেদায়ত থাকবে না মানে ওইভাবে তারা মসজিদে উপাসনা বা আল্লাহর ইবাদত করবে না যেভাবে তাদেরকে আল্লাহর উপাসনা বা ইবাদত করার হুকুম দেওয়া হয়েছে মসজিদে ভিড় হবে এমনকি রবায়ত অনেক আছে আগে আসবে যে মসজিদে বসে লোক দুনিয়ার কথা নিয়ে আলোচনা করবে ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করবে মসজিদে যেখানে আল্লাহর জিকির করার জায়গা সেখানে আল্লাহকে স্মরণ করার জায়গা নামাজ বা তসবি ও তাহলিলে ব্যস্ত থাকার জায়গা সেখানে শুধু মানুষ যাবে নামাজের নাম করে কিন্তু নামাজের হয়তো দূরে কাত নামাজ পড়ে বসে দু ঘন্টা তারা দুনিয়া নিয়ে মগ্ন থাকবে ব্যস্ত থাকবে কি করব কি ব্যবসা করলে লাভ হবে মানে দুনিয়ার ব্যবসার আলোচনা ওখানে বসে করবে আর আজকাল প্র্যাকটিক্যাল মসজিদে চেয়ে দেখুন নামাজের সময় জমাতের পরে ওখানে দশ থেকে ২০ মিনিট বসে দেখুন আর নিজের আশেপাশে একটু নজর করে দেখুন দু চারজন পাবেন যারা বসে কোরআন পড়ছে না তসবু তাহলিল করছে না আজকে মার্কেটে কোন জিনিসের কী দাম কতটা দাম বেড়েছে কতটা কমেছে কি ব্যবসা এই সমস্ত নিয়ে আলোচনা চলছে মানে আল্লাহর ঘরে বসেও দুনিয়ার ব্যবসা চালাচ্ছে তারা এগুলো কেয়ামতের নিশানি মসজিদ আবাদ होंगे मगर हिदायत से काले होंगी फोकाहा ফিতনা ফিতনা পরওয়ার होंगे শেষ যুগের মুফতিরা ফিতনা পরওয়ার কত পরিষ্কার হবে সত্যি কথা বলে গেছেন একবার চিন্তা করুন আর এটাই এখন প্র্যাকটিক্যাল আমরা নিজের চোখে দেখছি কি বলছে এমাম নবীরা ফোকাহা ফিতনা পরওয়ার হোঙ্গে মানে শেষ যুগে এমামে জহুরের আগে যারা ফোকা হবে ফকি মানে মুফতিগণে এরা এক অপরের বিরুদ্ধে ফতোয়া দেবে যে ফতোয়ার কারণে ফিতনা হবে ঝগড়া লড়াই হবে অশান্তির সৃষ্টি হবে আর আজ মুসলিম সমাজের মধ্যে যত অশান্তি যত মতভেদ খোদা ও রসুলকে সাক্ষী করে বলছি এর মেন মূল দায়ী হচ্ছে ওই মুল্লারা যারা নিজের কমকে ভুল ফতোয়া দিয়ে ভুল পথের প্রতীক করে দিয়েছে আজ উম্মাতে মুসলিমা যে এত মতভেদ তাদের মধ্যে এত দলাদলি এত ফেরকায় তারা বন্টন হয়েছে আর এ কারা করেছে মোল্লারা করেছে মুফতিরা দুনিয়ার লোভে নিজের মনোনীত ফতোয়া দিয়ে কিছু লোককে নিজের ফরে করার জন্যে অন্যদেরকে পরাজয় করার জন্যে বা হারানোর জন্যে তারা ইসলামকে মিসইউজ করেছে আর এখন হচ্ছে এখন আপনারা দেখুন বলুন এই মতভেদ কোথা থেকে আসলো কোরআন যখন এক নবীর হাদিস সকলের জন্য যখন এক ছিল তাহলে এত মতভেদ কোথা থেকে হলো মনে রাখবেন এর কারণ হচ্ছে মোল্লা রাজা সে নিজের দিন আলাদা করে নিয়েছে আজ যখন যাদেরকে আমরা নিজের ইমাম বলছি এক যুগে তারা নিজের সমাজের জন্য মোল্লা ছিল তো সেই সময় থেকে তখন তারা যা সে নিজের পজিশনকে মজবুত করার জন্য নিজের ফিককে মজবুত করার জন্য নিজের অনুগামী অনুসারীদেরকে নিজের পিছনে বা সঙ্গে রাখার জন্যে তারা নিজের ইচ্ছে মতো ফতোয়া দিয়েছে তারা যদি সঠিক কোরআন হাদিসের আলোয় যদি ফতোয়া দিত তো তাদের ফতোয়া এক হতো দশ হতো না কিন্তু দুঃখের বিষয় আজ সেই এক কোরআনের মান্যওয়ালা এক আল্লাহর মান্যওয়ালা এক নবীর মান্যওয়ালা তারা একই জায়গায় একই পরিবেশে বসবাস করছে কিন্তু তাদের মসজিদ আলাদা আর সমস্ত মসজিদ থেকে ঐক্য ইতিহাদের দিকে আমন্ত্রণ জানানো হচ্ছে এটা কিন্তু একটা মিথ্যা সান্ত্বনা বা ষড়যন্ত্র যদি ঐক্যবদ্ধ আপনারা নিজেরা হতেন তো এক পাড়ায় চারটে মসজিদ তৈরি করতেন না একটা মসজিদ প্রয়োজন হলে বড় করতেন আরও দুতলা বেশি করে সেখানে সবাইকে একত্র করতেন কিন্তু যা সেই নিজের বাড়ির পাশে বা নিজের এলাকায় মসজিদ তৈরি করা মানে কি এটা শুধু মিথ্যা সান্ত্বনা দেওয়া হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ হই বা এক হয়ে কাজ করি কখনো হবেন না কারণ আপনারা এক অপরের মসজিদে যাচ্ছেন আল্লাহর ঘরকে যখন ভিন্ন করে দিয়েছেন আলাদা আলাদা করে দিয়েছেন এটা শাফি মসজিদ এখানে হানাফিরা আসতে পারবেন এটা হানাফি মসজিদ এখানে শিয়ারা আসতে পারবেন এটা শিয়াদের মসজিদ এখানে ওয়াহাবি আসতে পারে এটা ওয়াহাবিদ মসজিদ এখানে অমুক ফেরকা মসজিদের দরজার ওপরে আমি নিজে চোখে দেখেছি লেখা আছে এই এই ফেরকার লোকেরা যেন এই মসজিদে প্রবেশ না করে মসজিদ কার ঘর আমার ঘরে আমি কাউকে আসতে মানা করতে পারি কিন্তু আল্লাহর ঘর যেটা আল্লাহর ঘরের নাম তো সেখানে আল্লাহ সমস্ত বান্দারা আসতে পারে আল্লাহর উপাসনার জন্য আল্লাহ ইবাদতের জন্য কেন এমন মসজিদ তৈরি করেছেন যেখানে সমস্ত আল্লাহর বান্দারা উপাসনা করতে পারবে না তো মনে রাখবেন এই আমাদের মোল্লারা মৌলবীরা এরাই নিজের ফতোয়ার মাধ্যমে আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করে রেখেছে আর এ ঘটনা এ কথা আজ থেকে চোদ্দোশো বছর আগে এমাম নবীরা বলে গেছেন এ কখনো মিথ্যা হতে হবে আর এটাই হচ্ছে কি আমাদের নিশানি জোহ এমামের জোহরের নিশানি যে এবার জোহরের সময় খুব নিকটে এসে গেছে কেননা উনি এমন একজন ব্যক্তি হবেন যিনি সকলকে ঐক্যবদ্ধ করবেন এক করবেন সকলকে ওই দিন তখন মেনে চলতে হবে যেটা নবীর দিন আহলে দিন আল্লাহর দিন তখন কিন্তু কিচ্ছু থাকবে না সব ঐক্যবদ্ধ আহলে অনুগামী অনুসারী নবীর অনুসারী হয়ে জীবনযাপন করবে আশা রেখে এই জিনিসটা মনে রাখবেন এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি এখনও বহু নিশানি আছে যেগুলো আপনাদেরকে জানার প্রয়োজন আছে আমি চেষ্টা করব এগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার বা আপনাদের জানানো যাতে এখনও সজাগ হতে পারেন বা পরিস্থিতিকে বুঝতে পারেন ওয়াহর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু